أمتي الدنيا نسيت منها هيبة الإسلام وإذا تركت أمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تساقت ذمة سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة السماء ويكون أمة أحدهم وزنه وزنه هوى أو সারা দুনিয়ার যত নবীরা আছে যত উন্মত নবীরা পর্যন্ত এই উন্মতের এই উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন কিন্তু আল্লাহ কারো দরখাস্তি কবুল করেছেন কিন্তু আমরা কেউ জানি না চাইও না জানিও না আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে সম্মুখীন পছন্দের কোন সুযোগ তাহলে মনে হয় কেউ আমরা এই দেশকে নির্বাচিত করতাম না কেউ দেশকে না কেউ তার ফ্যামিলিকে না কেউ তার বাসাকে না কেউ তার পুত্রকে না সবাই তার পছন্দ মতো পুত্রকে পছন্দ করত সবাই চাইত প্রায়শী হওয়ার জন্য কেননা হাবিব আছে নিজে সারা জমিনকে আমি চেনা চেনা দেখি মক্কার চেয়ে উত্তম কোন জমিন আমি পাই তাইলে উত্তম হিসাবে আমরা মক্কাকে নির্বাচিত করতাম কিন্তু আমাদের কোন পছন্দ চলে নাই আল্লাহ পছন্দে আমাদেরকে মানুষ হিসাবে তাকাইলে দেখা যাবে তিনটা বড় বড় ইনসান আল্লাহ আমাদের উপরে ইনসান তো আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পয়দা করতেন তৃতীয় এহসান আমরা মুসলমানের করেন জরুরি তৃতীয় এহসান আল্লাহ সৈয়দুল আম্বিয়া সিম্মত হিসাবে আমাদেরকে নির্বাচিত নবীরা চোখের পানি ঝরায়ও পায় নাই আর আমরা সরানো দেখি আমরা আমাদেরকে কেননা মেরে বস্তু এই তিনটা সমষ্টিগতা তিনটা একত্রিত হওয়ার বিপরীতে আল্লাহ আমাদের কাছ থেকে একটা জিনিস চান সেটা হলো আমরা সবাই কামিয়াব হয়ে দিন চান আর কিছু চান না কোরআনে আছে اللہ جب ہدایت کی کے چاندیا صبح بدرا بولی اسلام اللہ کا سینا کے چاپ کریں آج اپنے سرگری کریں اور اسلام کے تبدیلے بھی کوئی ویسا سنی نہیں پاتا سب کے تبدیلے بھی کوئی اللہ بھی اور بس تو بھی دور پہ راضی اسلام کے اللہ ہمارے دلے بھی جڑے راستے আর মুসলমান মার পেটের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পারা গেছে বুঝার জন্য আল্লাহ আমাদের মঙ্গল চান আর যাবেন নেই বা কেন সফলতার কামিয়াবির কারণত আল্লাহ মানুষের সাথেই আরেক সম্প্রদায়ের সাথেও আল্লাহ জুড়া দিতেন জন্য বলা হয় দুই জিনিস হয়তো মানুষের দুই জিনিসের কোন এক জিনিস মানুষের কপালে লেখা হবে বা জিন্নাতের কপালে লেখা হবে দুই জিনিসের কোন একটা জিনিস তার কপালে অবশ্যই লেখা হবে সেটা হলো হয়তো সফলতা তার কপালে লেখা হবে অথবা অসফলতা তার কপালে লেখা হবে সফলতা যদি কপালে দেখা হয় তো মৃত্যুর আগে ধ্বনি আসতে থাকবে সালাম আসতে থাকবে ফলাফল মৌত যখন আসবে সর্বপ্রথম সম্বোধন এটি করবে ও পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাকি হও কোন দিকে বাহির হবো ইলা রাউহিন ওয়া রাইহান চলো চলো শান্তিতে ভরা জগতের দিকে সুখ শান্তিতে যে জগৎটা ভরা এখানে অশান্তির কোন ছোঁয়া নাই সুখ আর শান্তি দিয়ে ওই জগৎটাকে আল্লাহ বোঝা দিলাম যেদিকে বা ওদিকে সুখী সুখ যেদিকে তাকাইবা ওদিকে শান্তি শান্তি যেদিকে পা বাড়াইবা ওদিকে সুখী সুখ যেদিকে চোখ উঠাইবা ওদিকে শান্তি শান্তি সুখ আর শান্তি যে জগৎটা পড়া ওই জগতের দিকে চলো যেরকম রবের কাছে চলো যে প্রত্যেক কদমে তোমার উপরে রাখি প্রত্যেক দৃষ্টিতে তোমার উপরে রাখবে যে রক্ত কোনদিন তোমার উপরে নারাজ হবে না এরকম জগতে আর যদি করে প্রশ্ন আল্লাহ না করো আল্লাহ না করো সফলতা যদি কপালে লিপিবদ্ধ না হয় তার বিপরীত অসফলতা কপালে লিপিবদ্ধ হবে আর যে অসফলতার ধ্বনি মৃত্যুর পূর্বে তার কানে দিয়া দেওয়া হবে বলা হবে অপবিত্র গুরু বাহির হওয়া ওই শরীর থেকে যেটা অপবিত্রই ছিল যদিও সমুদ্রের পানি দিয়া গোসল বহুত বার কিন্তু তোমাকে সমুদ্রের পানি তাহলে দুনিয়ার সমস্ত পানিও যদি ফেলা দাও আর দুনিয়ার সমস্ত ওয়াশিং এর সাবানও যদি তার উপরে ব্যবহার করো তাহলে তাকে পবিত্র করা যাবে না সে নাপাকি সম্বন্ধ এরকমই হবে কপালে দৃষ্টিবদ্ধ হবে অসফলতা লেখা হবে কপালে আর সম্বোধন এটি হবে অপবিত্র রু অপবিত্র সুনীতি বাহির হবে চলো এরকম জগতে সুখার নীতি অশান্তি অর্থে বিক্রিয়া যে জগৎটা অশান্তিতে ভরা দুঃখ আসলে জীবনে কি দেখছ যে জগৎটা দুঃখে ভরা দুর্গন্ধ আসলে কি দেখছ যে জগৎটা দুর্গন্ধ দিয়ে চলো এরকম প্রভুর কাছে যে তোমার প্রাধান্য তোমার দিকে তাকাইতে জন্য বেড়ে দোস্ত কোরআনে তাকাইলে দেখা যায় কোথাও আল্লাহ কাপেরকে সরাসরি সম্বোধন করেছে কাপেরকে কোথাও ডাইরেক্ট আল্লাহ সম্বোধন করেন এখানে কাপেরকে সম্বোধন করতে করতে আল্লাহ মধ্যখানে কোন নদীকে নিয়ে নবীর মাধ্যমে অথবা ফেরেস্তাদের মাধ্যমে সম্বোধন করেন আল্লাহ শূন্য ছিল আল্লাহ যাকে ডাইরেক্ট সম্বোধন করেন তাকে আল্লাহ আঘাত দেন না আল্লাহ শূন্য জন্য কোরআনে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন যখন সম্বোধন করতে হয়েছে আপনি কাপড়কে আমি বলবো বললে আপনি বললে কি হবে আমি যাকে সম্বোধন করবো তাকে আমি শাস্তি আর দিতে পারবো এজন্য যার আমল নামা আল্লাহ খুলবে তাকে আল্লাহ শাস্তি দিবে এই জন্য কাপড়ের ব্যাপারে আল্লাহ বলতে পারা তোমাদের আমল আমরা পাল্লাই তুলবো না পাল্লা পাল্লায় তুললে কি হবে যার আমল নামা আমরা পাল্লায় তুলবো তাকে আর শাস্তি দেওয়া চলবে না কোনো না কোনো বাহানায় মাফ করি কাপড়দেরকে আগেই বলে আসবে তোমাদের মাহবুল্লা বা তোমাদের না তোমাদের কিছুই আমরা পাল্লায় উঠাবো না তোমাদের কোন পাল্লায় উঠালে তোমাদের ব্যাপারে কোন সম্বোধন নেই সম্পর্ক নেই পাল্লার সাথে পাল্লার সাথে কোন সম্পর্ক রাখি আরেক চলে তোমাদের সাথে পাল্লার সাথে পুতলের সাথে তারাজুর সাথে দাড়ি পাল্লার সাথে কোন সম্পর্ক এই জন্য কাফের মসজিদকে আল্লাহ পাল্লাই উঠাবে না إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها তোমরা মরবে আর শহীদা ডুববে তোমাদের জন্য ডাইনো নাই পাবো নাই দুনিয়ায় তোমাদের জন্য সেরাতে মুস্তাকিম ছিল তোমরা দুনিয়ায় সেরাতে মুস্তাকিমকে ধরো নাই তো আখেরাতে জাহান্নামে যাওয়ার ব্যাপারে তোমাদের জন্য আমরা সেরাতে মুস্তাকিম রেখা কিন্তু সিধা রাস্তা না টাইম না পাম না কোনো মোড় থাকবে না আগে থাকবে না পিছিয়ে থাকবে সিধা রাস্তা এই জন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজু জিনা ইনসানের সাথে আমরা দুই জিনিস অবশ্যই কপালে দুটা যে কোনো একটা কারণ দুটা তার জিনার ইনসানের সাথে একটা হলো সফলতা আর একটা হলো অসফলতা সফলতার আসবাবও আল্লাহ বানায় অসফলতার আসবাবও আল্লাহ বানায় সফলতার রাস্তার মাথায় আল্লাহ একজন আহ্বানকারীকে বসায় দিতেন অসফলতার রাস্তার মাথায়ও আল্লাহ একজন আহ্বান গাড়িকে দাঁড়া করায় সফলতার রাস্তা সফলতার রাস্তা আসবাব হিসাবে আমরা দিন দিন হল সফলতার আর অসফলতার আসবাব আল্লাহ পাক বেদিনকে বানেন দিনকে সফলতার আসবাব বানিয়েছেন বেদিনীকে আল্লাহ অসফলতার আসবাব বানিয়েছেন আর আমরা ইনসানের জন্য কি নির্বাচিত তাদের জন্য তাদের জন্য আল্লাহ কি করছেন দিনকে আল্লাহ নির্বাচিত এই জন্যই আল্লাহ শুনো শুনো ইসলামই আমার কাছে মনোনীত ইসলাম যা কিছু আছে ওইটার কোনো লাগায় দাও সবকিছুই খুয়ায় দাও তারপরও আমার কাছে কোনো জিনিসের গ্রহণযোগ্য না আর ইসলামের জন্য বিন্দু যদি লাগায় দাও ইসলামের জন্য যদি কদমও চালায় দাও ইসলামের জন্য যদি কদম না চালায় শুধু দাঁড়াইয়াও যাও শুধু দাঁড়ানো না যদি একটু সম্পদের দৃষ্টিতে তাকায়ও নাও এই দৃষ্টিও আমার কাছে কবুল দাঁড়ানো আমার কাছে কবুল কদমও আমার কাছে কবুল জন্য সব কিছু লুটায় দাও খাপায় দাও বিলীন করে দাও আমার জিনিসই তোমার দুষ্ট মোটা তিনটা স্থান আমরা আমাদের জন্যই যে আল্লাহ আমাদেরকে সফলতা তার লোক সফলতার আমাদের সাথে জোড়া আর আল্লাহ সফলতাই আমাদের জন্য নির্বাচিত করতেন অসফলতা আল্লাহ আমাদের জন্য নির্বাচিত বলবেন সুযোগ পেলে কি যা করবে আল্লাহ আল্লাহ বইরা দিতেন তোমরা যদি নিজে পা না বাড়াও আমি পড়ার জন্য ব্যবস্থা রেখে দিচ্ছি আমি সুযোগকে সুযোগকে পাথর দিয়া বইরা দিব যদি কোরআনে আছে ও মানুষ যদিও তোমাদেরকে আমি একজন বানাইছি যদি তোমরা বোঝো আর যদি একদিন ভাবতে থাকো কেউ যদি এদিকে কদম না বাড়াও তাহলে আমি দুজনকে পাথর নিয়ে তোমাদেরকে দেওয়ার জন্য সফলতার সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক আমাদের সাথে সফলতার হিসাবে আমরা দিনকে দিন হল সফলতার সফলতার আর আমরা আমাদেরকে সফলতাই নিতে চান এই জন্যই আমরা নিজের হাদিসে সুস্থির করে বলছেন আদম মা خلقتك لأستغفر من الله أو أستأنس بكم في المحشر أو أمر عجزت عنه দেখো দেখো আমি তোমাদেরকে জিন পয়দা করে নিয়েছি সংখ্যায় কম হয়ে গেছিল তোমাদেরকে পয়দা করা সংখ্যা না না দুস্থ সংখ্যায় কোনো سرجن تو شدھ بولی جاتی دوسروں تو کوئی کام کرے کبھی رام کر کی نہیں آ رہا ہوں نوا تفاج فرشتہ کاتے یا پڑھتے تو ہم کی بولتے ہوئے تھے زبانے دیکھا دیتے لمعطيك كل كلام العاد عليك لا لك ونشر قدتك وطن ونشر بلوك جاري شبوتين وطن شموست وطن ونشر بلوك جاري كل كلام العاد عليك لا لك মানুষের পক্ষে যাবে আব্দ বিন মানুষ মানুষের পক্ষে যাবে আর সমস্ত কথা মানুষের যাবে দুই ফেরেস্তা এখানে রেখা আবার ফেরেস্তা ভিতরের চালাইছে প্রত্যেকটা বৃষ্টির ফোটার উপরও একজন ফেরেস্তা নির্ধারিত মানে বৃষ্টির ফোটাটা যখন আকাশ থেকে ম্যাগের কিটা ছোটে গতি থাকে পাঁচশো ষাট কিলোমিটার তিন ঘন্টা তো ফেরেস্তা হাতের মাধ্যমে তার গতিকে রোধ করতে থাকে খেলতে খেলতে গতিকে দিতে দিতে যখন জমিনে আসে তখন মানুষের শরীরে যখন টাচ করে তখন তিন ঘন্টা আট কিলোমিটার থাকে আট যেমনি মিষ্টির পোকাটা শরীরের লাগার সাথে সাথে মনে হয় যেন একটা মিষ্টির চারটা শরীরের আর যদি তা না হইতো পাঁচশো ষাট কিলোমিটার গতি যদি থাকতো তাহলে সবাই ভাবতাম মিষ্টি না একটা বুলেট যেন আমার শরীরে অগণিত ফেরেস্তা আমাদের নিজামের জন্য কেন মেরে দোস্ত আমরা চায় মানুষ সফলতা অর্জন করে আসে এই সফলতা মানুষের কপালে মানুষের জন্যই নির্ধারিত আর কারো জন্য এই সফলতা নির্ধারিত না শুধু মানুষের জন্য নির্ধারিত ফেরেস্তা সত্য মানি মানি কুয়া মানি মানি মানি অর্জন মানি কিন্তু সফলতা জিবরিল আমিনের নাই তার জন্য আল্লাহ নির্ধারণ করেন নাই মিকাইল বড় ফেরেস্তা বড় দামি ইসলামিল বড় দামি মালাকুল মৌল বড় দামি আরস বহনকারী বড় দামি আরসের কিছু বিচরণকারী বড় দামি এটা সত্য কিন্তু আল্লাহ এদের জন্য সফলতাকে নির্ধারিত করেন নাই এদের কপালে কোনো সফলতাও নাই অসফলতাও নাই খ্যাতপথ করা চলছে আর চিরজীবন খ্যাতপথ করতে থাকবে ওই দিনও এরকমই খেয়াল করতে থাকবে বেড়ে মেরে সমস্ত মসলুক আজকেও যেরকম সেবায় নিয়োজিত অনুরূপ ওই দিন এরকম সেবায় নিয়োজিত থাকবে মসলুকের কপালে আমরা দেখেন নাই সেই সেটা যতই দামি হোক সেই যেটা অতিরিক্ত পবিত্র হোক যতই ঘোষিত হোক যতই পুরাণে লিপিবদ্ধ হোক যে ফেরেস তারা নাফরমানির জন্য ক্ষমতা রাখে না নাফরমানি করেনি না আবার বিকারে জমতে থাকে এই সিস্টেমটা চলতেছে সাদের খ্যাতমন্ত্রীরা চলতেছে কোন জগৎকে অন্ধকার করতেছে আবার মানুষকে ঘুমের ফুলে ঠেলায় দিতেছে আবার কোন জগতের ভিতরে আলো দিতেছে আবার ঘুমন্ত মানুষগুলাকে সজাগ তুলে দিতেছে চলতেছে এক রুটিনটা কিন্তু এত বড় খ্যাতমন দেওয়া সত্ত্বেও তার সফলে সফলতা অসফলতার কোন চাবি ছোঁয়া লাগবে না তার বসে আছে বিশাল ছাদ সেখানে আমাদের কোনো কিছু হাত দিতে হয় না কিন্তু যদিও বিশাল ছাদ আমাদের উপরে দাঁড়াতে আছে কিন্তু সফলতার মুখ সে কখনো দেখবে না জমিন যদিও আমাদের জন্য বিছনা হয়ে বসে আছে কিন্তু সফলতার ছোঁয়া তার গায়ে লাগবে না পানি যদিও নাকি আমাদের জীবন বাঁচায় চলতেছে কিন্তু সফলতার ছোঁয়া করবে সে কোনোদিন দেখবে না যন্ত্র যদিও নাকি ریاستا پاناما کلا جیٹ بڑھا گران پہ پورا شیٹا مشکل پہ আমাদের দেশের কলা একখানা রেখা এরকম কলা আছে ওই কোনায় রাখবেন এক কিরা আর এক টুকরা মুখে দিবেন মিষ্টি ঘুরে যাবে কেন ওইখানে চন্দ্র ওঠেই না চন্দ্র দেখাই যায় যখন চন্দ্র দেখা যায় না ওইখানে কলের ভিতরে রং তো আসে পাকে তো সহি কিন্তু মিষ্টিও নেই ঘ্রাণ আমাদের এখানে মিষ্টি ঘ্রাণ বেশি কেন আমাদের প্রতি বারো মাসের ভিতরে তিরিশ দিনই আমরা চারটে আসতে দেখি ঠিক না বিশাল চলবে সফলতার ছোঁয়া সে না অসফলতার ছোঁয়া তার লাগবে না এটা সফলতা আমাদের কপালে সফলতা আমাদের কপালে আর সফলতাকে অর্জন করার জন্যই আপনার তিনটা বড় বড় আমাদের জন্য আপিল রাস্তা সুযোগ করে রাখবে রাস্তা আল্লাহ আশার আদমি লাল তালিকা পিছিয়ে আছে যে আশার করে যেন মিছাইতে না পায় আশার আদি রাস্তাকে ঠিক করে রাখতে আশার আদি রাস্তাকে সুগম করে রাখতে আশার আদি রাস্তাকে সুসঞ্চিত করে রাখতে আশার আদি পথ প্রদর্শক দাঁড়া করে রাখতে যে আমার এক বন্ধ যেন জমিনে আসে আর আসার পরে আমার বিছানো রাস্তা আমার প্রশস্ত রাস্তা আমার সুগম রাস্তা আমার লাল গালিচা বিছানো রাস্তা তোমরা যেন না পায় এরকম যেন না পায় আপনি আপনি দাঁড়ায় থাকেন সেই বন্ধই জমিয়ে পাড়াতে রাখার সাথে সাথেই যেন আপনি বোঝা দিতে পারেন এটা হলো তোমার জন্য নির্ধারিত রাস্তা সুগন্ধিত রাস্তা এটি তোমার জন্য সুসজ্জিত রাস্তা এটি গালিচা বিছানো রাস্তা এই কষ্ট বিহীন রাস্তা তোমার জন্য সবচেয়ে সুগম রাস্তা সবচেয়ে সুন্দর রাস্তা সবচেয়ে নিরাপদ রাস্তা এটার উপরে চলতে থাকবে না আটকা না মাথা না তুমি ডাইনে যাবে না বামে যাবে না তুমি কোথাও ভটকাবে না তুমি হারাবে না তুমি ভুলবে না তুমি অচিল হবে কিছুই না চলতে থাকো চলতে চলতে চলতে চলতে চলতে এক পর্ব তোমার আসবে তুমি যখন তোমরা শেষ করবে তোমার শিলয়তা তোমার শেষ হবে তো সেই কাছ থেকে তুমি আসছিলে অবশ্যই তুলে চলে দুনিয়াতে মানুষ আসে না নবী এসে দাঁড়ায় প্রথম নবী গিয়ে আদম মানুষ আসে না কেননা ওরা সকল আল্লাহর জন্য সুযোগ দিয়েছেন ইউনিটির মানুষ তোমাকে বানাইলাম সদিচ্ছায় তারা করা سوائے سو بتانا سوائے سو بتانا اور ایسا کر کے আমার পরের একটা গুণার শক্তি আমি এক জাতির জন্য ব্যবহার করছি মৌমে রুচের জন্য আকাশ তুমি দিকে উঠে আকাশ পর্যন্ত সল্লাপ্ত করে আমি বুঝতে چوڑا چوڑا پچیس کلو میٹر میرے میرے پہاڑ پہاڑ الٹے کہ ہے ہم لوہا لوہا مان لے پورا دس وہاں اور بھائی والا حکم دیا پیدا اپنا سے حکم دیا پیدا کرنے اپنا پیدا پیدا کرنے دیا کرتے چاہیے کہ যদিও আফ্রিকার কুচকুটে কালা কিন্তু আফ্রিকার কালো দেখতে মনে হয় যে ডাইটি নেই ডাইট ছাড়া আমরা ছোট ডাইট বুঝে আসছে কোনো ডাইট নাই সাত কিলো কম ফুট সাত কিলো কম পাও এত লম্বা এগুলো ফ্যাক্টরিতে সুতা পাওয়া যায় না ওয়াটার ডাইট কোন সাইজ নাই আল্লাহ বাজার তারপরেও আমরা বুজুর্গি হাতের ছোঁয়া ওইখানে আল্লাহ বলে এই জন্য সব আগের দিকে সুবহানাল্লাহ বানাই ফেলছে ফেরেশতারা বলতে আচ্ছা বানাই ফেলতে দশা সেই সময় ঘুষ নীতিতে পরিণতি হবে নীতিতে রূপান্তরিত হবে নীতিতে ঘুষ একটা কি হয়ে যাবে নীতি আর একটা আইন হয়ে যাবে আইন ঘুষ নীতি দুনিয়ার কারণে দিন সোনার দুনিয়া সামান্য দুনিয়াতে দূরের কথা আল্লাহ রসুল বলতে দাও কার কি দুনিয়া ইন্দাল্লাহ তাআলা সালাহা ওয়া মা সাবরা তাআলা সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি আল্লাহ থাকে শুধু দুনিয়া না দুনিয়া দুনিয়ার ভিতরে ভান্ডার আছে না সোনা রূপা সমগ্র ভান্ডারের সাথে যদি আমরা ইসলামিয়াদের সবল আজকে বোঝানো বড় মুশকিল হয়ে গেছে যে দিন কিন্তু দিনের জন্য আমার জন্য আমার মেহানুটা ঠিক আছে ওলা পালিয়া কোরআন আলী فهل من مستكبر قرآن شهر الدين يسر دين شهر لا يكلف الله نفسا إلا وسعها ومشهد المسجد كاملة إليه সব তোমাদের সাহায্য অনুযায়ী আমরা দেখি সব কিন্তু আমরা তোমাদের জন্য সহজ করে দেখি তুমি রয়েছ মোটা পাতা সফলতা আমাদের গেছে চিরদিনের জন্য শান্তির জন্য দুঃখ এটা দিতে সালাম আলাইকুম জীবকুম ফদখুলুহা খালিদিন চিরদিনের জন্য দুঃখ وَقِيلَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا تشوف الاداء عذاب الجنه জিজ্ঞেস করছে আচ্ছা কেন কাটেন বলতে আমার কান্না না আমি আবার আকাশওয়ালারা সবাই কাটে বলতে কেন আকাশওয়ালাদের কান্না কেন আজকে বলছে আদম সন্তান আল্লাহকে বলছে কোন বিষয়ে আমি আর তোমাদের দুশ্মনী যে আমি আর তোমাদের সব কিছু ওইটার ব্যাপারে আমি কখন দেয় আকাশে রাখা আকাশে রাখা দুনিয়াটা বুঝে আসবে এই জন্য সারা রাত্র সপ্তাহ তিন বুঝে আসলো তিন বুঝে আসলো পীর সভ্যতা তো বুঝে আসছে কিন্তু এটা বুঝে আসে নাই কিভাবে অর্জন হবে এটা বুঝে আসে নাই যদি বুঝে আসত যদি তাকে বন্ধের মানুষ যদি বুঝে আসত তাহলে খাম পার পাওয়া কোনো ব্যাপার ছিল না চীনের জন্য চাম দেওয়া কোনো ব্যাপার ছিল না সাহাবা ইসলামের বুঝে আসছিল এই জন্য চাম দেওয়া কোনো ব্যাপার ছিল না আস্তে আস্তে চাম দিতেছে আর কি করতে করতে চান দিতেছে சிறகு এমন কবুল করবেন এমন কবুল আপনার দেশে মুখে মুখে পর্যন্ত মদিনা দিয়ে দিতে পরিবারের চেহারা আমার তো নিশা নিশা না পূজার থেকে তিন দরকার নির্বাচিতদের কিরকম চৌচির ভাই দেখা যায় না যখন বর্ষার পানি আসে বিভিন্ন মাছে ছোট ছোট মাছ প্রত্যেকে আবিষ্কৃত হয় প্রত্যেকে ওই পানিতে কি না কিভাবে আসলো গত বছর যে মাছ ছিল এরই বীজ আল্লাহ যদিও চৌচির হয়েছে তারপরও তাকে আল্লাহ সম্পর্কে যখন পানি পাইবে সে তার আসল রূপ العالمين সময় যেন এই পর্যন্ত চলতে থাকবে আর পূজা আমাদের কবে আসবে আর কবে এটাকে সাহাবার গ্রামের মতো না তুমি যদি হারিয়াকে শব্দ দিয়া বলছিলে হারিয়াটা যাবার বলছেন অল্প সময় আল্লাহ ভিতরে ফেরা দিবে জন্য আমি তোমাদের একটা দিনও নিয়ে আসছি আর একটা দিনের মেহান্নকে নিয়ে আসছি যখন তোমরা দিনের উপরে উঠবে আর দিনের মেহান্নকে তখন তোমাদের দুনিয়ার সফলতা সমগ্র কিছু উঠাইয়া তোমাদের কদমে ভেজা দিব সফলতা তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবে শুধু অপেক্ষা মান না তোমাদের করার পূর্বে তোমাদের দিনকে ঠান্ডা করার জন্য সবার হাতে সফলতার সাক্ষী সফলতার সার্টিফিকেট করায় হ্যাঁ ধরাইছে না ধরায় নাই যারা رضي الله عنهم ورضوا عنه আমি আল্লাহ রাজি আমি আল্লাহ রাজি এই জন্য মেরে দোস্তর কথা শেষ বুঝে আইসা থাকে আজকের থেকে পাক্কা নিয়ত করেন যে এতদিন আমি পূজা ছাড়া করি পূজা ছাড়া করতে দেখি তো মাঝে মাঝে তিন দিন লাগে আগে পিঠে করে চিল্লা লাগায় জীবনে একবার চিল্লা লাগায় বড়রা কয়েছে তো কিছু করে বড়রা কয় না তো চুপ করে মুজাফেরা হয়েছে তো কিছু আগে বাড়ছে মুজাফেরা হয় না তো বাড়িতেই করে বাথরুমের কথা বলছে তো নিচে ঠিক করে আর এই ঘন্টা পারে করতে বলতে তো নিচে ঠিক পারে তারপরে আবার সেই সেই হয়ে গেছে দোস্ত আজকের দিন পক্কা নিয়ে করি যে না ছাড়া ওই দিন আমার হাতে আসবে না যে দিনের ভিতরে আমরা সফলতার চাবিকে ওই চাবি ওই পর্যন্ত আমার হাতে আসবে না যে চাবি সমস্ত দুয়ার গুলাকে যায় চাই সেটা দুনিয়া হোক চাই সেটা আখেরা হোক সফলতার দ্বারা ওই চাকরি সমস্ত সমস্যার সমাধান করা যায় চাই সেটা দুনিয়া হোক চাই সেটা আপনারা সমস্ত মুশকিলাতকে আসান করা যায় যে সেটা দুনিয়া হোক সে সেটা হাতের হাতে হোক ওই সফলতার চাবি ওই পর্যন্ত হাতে আসবে না যতক্ষণ পর্যন্ত এটা আমি না না সকালে উঠা যেরকম আমার কাজ দোকানে দৌড়ানো অফিসে দৌড়ানো কারখানায় দৌড়ানো কর্মে দৌড়ানো যেরকম সকালে উঠা আমার কাজ ঠিক প্রতিদিন মেহান্নত কিন্তু আমার শুধু মেহান্নত আমার পরে কাজ না আগে মেহান্নত কাজ পরে বুঝার কাজ এই জন্য বলেন পার্থক্য বেশি না আমাদের ভিতরে আজকে দিন আগ্রহ করি কিন্তু দিনকে দুনিয়ার অধীন বানায় দিনকে দিন আগ্রহ করি আমার পছন্দ করেন না আলহামদুলিল্লাহ বহু সাথে দেখি সাহায্য করেছে সাহায্য করে না সাহায্য করে আমরাও করি বাস্তব তো আমরাও করতেছি সবকিছু আমরাও করতেছি কিন্তু আমরাও রাখতেছি ঠিক না বরং অনেক ক্ষেত্রে সাহায্য বেশি করতেছি বেশি এত ওনারা করতেন না বেশি করতেছি বেশি এই জন্য তো মরবী আল্লাহ তালান বলতেন বলতেন আবু বকর নামাজ দিয়ে তোমাদের আগে পারে না الشك الذي وقع في قلبكم ওই জিনিস যে আগে বেড়ে গেছে সেই জিনিসটা দিনের ভিতরে চাইতে ওটা আবার ঠিক আছে তোমার রবি আল্লাহ তারা ফিরা দিয়ে গেছেন সবাইকে বলতে যা বুঝি না ইমান আর আমি না ইমান আবার সমগ্র জগতের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আবু বকর রবি আল্লাহ তারা যদি আরেক পাল্লায় রাখা হয় যারা যাহা ইমান আবার আবু বকরের ইমানের পাল্লা বাড়িয়ে হ্যাঁ মেরে দোস্ত বরফ বেশি নামানা অনেক ক্ষেত্রে আমরা বড় বেশি করি এত দাগ পাওয়া গ্রামের কপালে ছিল না সীমা ও গুণটি উঁচু দিন কাতারি কখনো কখনো বাচ্চা কারো মাথায় ছিল কাপড়ই ছিল এমন তোমরা তো শরীর রাখার কাপড়েই ছিল না একটা এক কাপড় দিয়েই চলতেছে ঠিক না অনেক কিছু তার ক্ষেত্রে আমাদের কাছে অনেক বেশি কিন্তু তারপরও ফরক এতটুকুই তিন আমরাও করি কিন্তু দুনিয়া অতীন বানায় দুনিয়া দুনিয়া অতীন বানায় করি কাজের টিকা প্রস্তুত পাইলে আমি আসতে জুড়ি কাজের টিকা ছুটি নেই আমার ব্যস্ত নেই কাজের টিকা প্রস্তুত পাইলে আমার আড়াই ঘন্টা আছে কাজে যদি আমাকে মাথান্তর আমার আদায় করতে হয় কাজের দিকে যদি ছুটি দিল তো তিন দিন আছে কাজ যদি আমাকে ছুটি না দিল তো তিন দিন নাই কাজ যদি আমাকে ছুটি দিল তো চিন্তা আছে কাজ যদি আমাকে ছুটি না দিল তো চিন্তা নাই কাজ যদি আমাকে ছুটি দিল দুনিয়া যদি আমাকে ছাড়লো তো আমার সমস্ত এবারতেই আছে দুনিয়া যদি আমাকে না ছাড়লো তাহলে দেখা যায় মৌসুম চলে আসছে আমাদের রক্ত পাওয়া যায় কিন্তু মনে মনে জানে যে আমরা দুনিয়ার জন্য নিজেকে ক্লান্ত করি না তুই খেজুর গোল আমি বালতি করি একটু পরেই করে খেজুর কতটুকু হইতে মাদা চাপ পাইয়া আমার কি হাত ঘুরে গেছে জানিয়া নিয়ে আসে হাতে উঠে ঘুরে গেছে সত্য বলতে হাত আয়াত ও যেই ভিতরে সে দাঁড়া করে ইহুদি ইহুদি অফার করতেছে লিকুল্লি তালবিল জাদা প্রত্যেক ভক্তির বদলা এত শিক্ষা দিব তো আমি যদি আল্লাহ তোমার জবাব আসতেছে লাও আতাইতানি লিকুল্লি তালবান তালবা যদি প্রত্যেক ভক্তির বদলা একবার শিক্ষা দিতেন তারপরও না দেখা যাচ্ছে দিন আমাদের দুনিয়ার অধীন দিন দুনিয়া আমাদের দিনের অধীন আমরা দিনকে দুনিয়ার অধীন করবো না দুনিয়া দিন দুনিয়া আমাদের দিনের অধীন দুনিয়া দিনের থেকে সময় পাইব দুনিয়াকে দিব যদি না পাই না পাই আলহামদুলিল্লাহ আজকে এতটুকু এতটুকুই ওনারা ছিল কিন্তু আমাদের দিন আমাদের দুনিয়া দুনিয়া মশলা করতেছে আমার তো দুনিয়া দিকে এই ভালো আমি চিন্তায় যাবো আমার চিন্তা কিন্তু এটা বলে নাই বেড়ে দুষ্ট বেড়ে দুষ্ট এই জন্য সবাই এত কি পার্থক্য আজকে আমাদের দিন আমাদের দুনিয়া অতীত আর সাহাবাহিকেরাম কি ছিল দুনিয়া দিনের যে আমি আর জিনিসকে দুনিয়ার অধীন করব না ইনশাল্লাহ আগে পাওয়া আর কত মাসিকের চান আর কত মাসিকের চান মানুষ তো বানাই না যে করবই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরে বলো আল্লাহ আমি তো চূড়া কিন্তু আমার কদম চলতে হলে তোমার সাহায্য ছাড়া হবে না এটা আমি তো লাভ দিতে চাই কিন্তু বাঁচাই ফেলেওয়ালা তুমি এটা আমি লাভ দিব তুমি বাঁচায় ইনশাআল্লাহ আমি তো করবই আপনার চাকরিটাতে এই মজমার দিকে কে রকম আছে এই মজবর দিনের কে এরকম আছে আজকে কয় তারিখ তারিখ ঠিক না আমাদের চোর কয় তারিখে কয়দিন বাকি আছে আচ্ছা এক মাসই ধরেন ঠিক আছে এক মাসই ধরেন একটা জামাত আমি একজন একটা জামাত এগারো জনের তো হয় না হয় না হ্যাঁ তিরিশ দিনে যদি দশ আমি একজন ব্যক্তি বাকি কয়জন লাগবে তিরিশ দিন যদি দশ জনের উপরে ভাগ করি তো প্রত্যেকের ভাগে কয়দিন হবে তিন দিন তিন দিন তিন দশে একটা মানুষের উপরে আপনি তিন দিন মেহান্ন করে যদি মেহান্ন করি আর আল্লাহর কাছে তিন দিন চাই ঠিক না তিন দিনের মাধ্যমে একজনকে তিন তৈরি করা সম্ভব সম্ভব না যদি আমি মেহান্ন করি তাইলে তিরিশ দিনে একজনের কাছে তিরিশ দিন তাইলে কাছে হবে তিরিশ দিন তিরিশ দিনে আমি একটা তৈরি করে মানে পারবো না পারবো হ্যাঁ? তো বই সবচেয়ে নিকৃষ্ট হয়েছে এর নির্দিষ্ট দুনিয়ার ইতিহাসের দিকে যদি তাকান একটা শব্দের দিকে যদি তাকান তাহলে এর নির্দিষ্ট দুনিয়ার আল্লাহ সৃষ্টির ভিতরে কেউ নেই যে খোলা তলোয়ার হাতে আর সাইয়েদুল আমার মাথা হাতে কার মাথা সাইয়েদুল এই আনার দিকে যদি তাকান এর নির্দিষ্ট কেউ নেই ঠিক ঠিক না আল্লাহকে ধ্বংস করছ আর আবাবিলকে কোরআনে ধ্বংস বানাইছ হুদুদকে তুই উচিরা বানা বিলকিনকে হেদায়ত দিত আর হুদুদকে কোরআনে ধ্বংস বানা দিত ইসরায়েলের সত্য